ইন আলহামদুলিল্লাহ ওসালাতাম আলা রসুলিল্লাহ আম্মা বাদ গত পর্বে আমরা কেয়ামতের ছোট আলামতগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা আলোচনা করব কেয়ামতের বড় আলামতগুলো নিয়ে কেয়ামতের ছোট আলামতগুলো দেখে বোঝা যায় কেয়ামত ঘনিয়ে আসছে আর বড় আলামতগুলো দেখে নিশ্চিত হওয়া যায় কেয়ামত সংগঠিত হওয়ার মূল প্রক্রিয়া শুরু হয়ে গেছে সাহেব মুসলিম এসেছে সাইয়দুনা হুজাইফা বিন আসিদ আল গিফারি রাজি আল্লাহ আনহু বলেন একবার আমরা আলোচনা করছিলাম রাসুল সাল্লাহ আলী সাল্লাম আমাদের আওয়াজ শুনলেন তিনি জানতে চাইলেন মা তাজা কারুন তোমরা কী নিয়ে আলোচনা করছো সবাই বলল আমরা কেয়ামতের আলোচনা করছিলাম তখন তিনি বললেন ইন্নাহালং তাকুমা হাত্তা তারাউনা কাবলাহা আশরা আয়াতিন কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না এর পূর্বে দশটি আলামত প্রকাশ পায় এই বলে তিনি একে একে দশটি আলামত উল্লেখ করলেন তিনি বললেন এক ধোয়া দুই দাজ্জাল তিন দাব্বাতুল আর্দ চার পশ্চিম দিকে সূর্যোদয় পাঁচ আসমান থেকে ঈসা আলিহি সালামের অবতরণ ছয় ইয়াজুজ মাজুজের আবির্ভাব সাত প্রাচ্যে ভূমিধস আট পাশ্চাত্যে ভূমিধস নয় জাজিরাতুল আরবে ভূমিধস দশ ইয়েমেন থেকে প্রকাশিত আগুন যেটি সকল মানুষকে হাসরের ময়দানে সমবেত করবে এছাড়াও অন্যান্য অনেক হাদিসে আরও আলামতের কথা এসেছে প্রিয় ভাই ও বোন আজ আমরা কিয়ামতের বড় আলামত সম্পর্কিত সবগুলো হাদিসকে সামনে রেখে উল্লেখযোগ্য বড় আলামতগুলো আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ তবে আমরা হাদিসে বর্ণিত আল মালহামাতুল অজমা তথা মানব ইতিহাসের সর্ববৃহৎ মহাযুদ্ধ বিশ্বজুড়ে খেলাফা আলা মিনহাজিন নবুয়া পুনঃপ্রতিষ্ঠা ইত্যাদি থেকে শুরু করে সবগুলো ঘটনার বিস্তারিত বর্ণনা ও ঘটনার ধারাবাহিকতা এই পর্বে উল্লেখ করব না আমরা বিচ্ছিন্নভাবে বড় আলামতগুলো বলেই শেষ করব আলাদা আলাদা পর্বে আমরা ধারাবাহিকভাবে শেষ জামানার ঘটনা প্রবাহ বিস্তারিত তুলে ধরব ইনশাআল্লাহ এক ইমাম মাহদির আবির্ভাব কিয়ামতের পূর্বে পৃথিবীতে যখন জুলুম ফাসাদ নাফরমানি ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে তখন ইমাম মাহদির আবির্ভাব ঘটবে তার নেতৃত্বে গোটা উম্মতে মুসলিমা একত্রিত হবে তিনি গোটা পৃথিবীকে ন্যায় ও ইনসাফে ভরে তুলবেন রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম ইরশাদ করেন আল মাহদিজুমিন্নি আজলাল জবাহা আকনাল আনফ ইয়ামলাউল আরদা কিস্তাও আদলা কামা মুলি জাওরাও ওয়া যুলমা ইয়ামলিকু সিনিন মাহদি আমার বংশ থেকে আসবে তার কপাল প্রশস্ত এবং নাক উঁচু হবে তিনি পৃথিবীকে ন্যায় ও ইনসাফে ভরে তুলবেন যেভাবে সেটি অন্যায় ও জুলুমে ভরে ছিল তিনি সাত বছর রাজত্ব করবেন প্রিয় ভাই বোন ইমাম মাহদি কে হবেন তিনি কখন আবির্ভূত হবেন তার শারীরিক বৈশিষ্ট্য কেমন হবে তিনি কি কি কাজ করবেন ইত্যাদি প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলাদা পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ দুই দাজ্জালের আত্মপ্রকাশ শেষ জামানায় দাজ্জালের আবির্ভাব ঘটবে সে নিজেকে রব দাবি করবে মানুষের ইমান পরীক্ষা করার জন্য আল্লাহ তালা তাকে অনেক অলৌকিক ক্ষমতা দান করবেন দাজ্জাল সশরীরে আত্মপ্রকাশ করবে একদল বিভ্রান্ত লোক মনে করে দাজ্জাল কোনো শরীরই ফিতনা নয় বর্তমান পাশ্চাত্য সভ্যতাই দাজ্জাল এটি সম্পূর্ণ মন গড়া একটি ধারণা দাজ্জাল মানব ইতিহাসের সর্ববৃহৎ ও সর্বাধিক ভয়াবহ ফিতনা রাসুল সাল আলী ওসাল্লাম ইরশাদ করেন ইল্লা আল আওয়ার আল আওয়ার কাফির যত নবী পৃথিবীতে প্রেরিত হয়েছেন সবাই কানা মিথ্যুকের ব্যাপারে উম্মতকে সতর্ক করেছেন মনে রেখো সে কানা আর তোমাদের রব কানা নন তার দুই চোখের মাঝে কাফির লেখা থাকবে এখানে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম কানা মিথ্যুক বলে দাজ্জালের কথা বুঝিয়েছেন দাজ্জাল নিয়ে আলাদা পর্বে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তিন আসমান থেকে ঈসা আলী সালামের অবতরণ কিয়ামতের বড় আলামতগুলোর একটি হলো আসমান থেকে ঈসা আলিহি সালামের অবতরণ তিনি সিরিয়ার দামেশকে অবতরণ করবেন তিনি এসে দাজ্জালকে হত্যা করবেন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়াল্লাদি নফসি বিয়াদি লাইউ শিকান্না আইয়াংজিলা ফিকুম ইবনু মারিয়াম হাকামাম মুকসিতা ফায়াকসির সালিব ওয়াক্তুল আল খিনজির ওয়াদা আল জিজিয়া ওয়াফিদ আল মাল হাত্তা লা ইয়াকবালাহু আহাদ সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ সেই সময় সমাগত যখন ঈসা বিন মারিয়াম তোমাদের মাঝে একজন ন্যায়পরায়ণ শাসক রূপে আবির্ভূত হবেন তিনি ক্রুশ ভেঙে ফেলবেন শুকর হত্যা করবেন এবং জিজিয়া রহিত করবেন আর তখন সম্পদের প্রাচুর্য এত বেশি হবে যে নেয়ার কেউ থাকবে না চার ইয়াজুজ মাজুজের আবির্ভাব কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে তারা ইয়াফিস বিন নূহ আলিহিসালামের বংশধর তারা পৃথিবীতে সেই বিপর্যয় সৃষ্টি করবে মানব জাতিকে নির্বিচারে হত্যা করবে ক্ষেত খামার ধ্বংস করবে তারা এখন বাচ্চা জুলকারনাইনের নির্মিত দেয়ালের ওপারে আটকা পড়ে আছে কোরআনে এসেছে পালু ইয়াদাল কারনাইনি ইন্না ইয়াজুজ ওয়া মা'জুজ মুফসিদুনা ফিল আরদ ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআল বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা তারা বলল হে জুলকারনাইন ইয়াজুজ মাজুজ দেশে অরাজকতা সৃষ্টি করেছে আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করব এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মাঝে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন কিয়ামতের পূর্বে বাচ্চা জুলকারনাইনের তৈরি এই দেয়াল ভেঙে যাবে তারা দলে দলে লোকালয়ের উপর হামলে পড়বে কোরআন এসেছে ইদা ফুতিহাতিয়া জু আমা জুজু অহুম মিং কুল্লি হাদাবিয়াং সিলুন যখন ইয়াজুজ মাজুজকে ছেড়ে দেওয়া হবে আর তারা প্রতিটি উচ্চভূমি থেকে দ্রুত নেমে আসবে পাঁচ কাবা ধ্বংস করা কিয়ামতের অন্যতম বড় আলামত হচ্ছে পবিত্র কাবা ঘর ধ্বংস হওয়া সাহি বোখারিতে এসেছে রাসুল সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন ইউকারিবুল কাবা দুসুয়াই কাতাইন মিনাল হাফসা হাবসার অধিবাসী জনৈক ব্যক্তি কাবাঘর ধ্বংস করবে তার উভয় পায়ের নলা হবে সরু ও হালকা সাহি বোখারিতে বর্ণিত অপর হাদিস এসেছে কা নেবে আসওয়াদ আফহাজ ইয়াকালাউহা হাজারান হাজারা সরু নলার সেই কালো লোকটিকে যেন আমি চোখের সামনে দেখতে পাচ্ছি যে কাবা ঘরের প্রতিটি পাথর খুলে ফেলবে ইমাম ইবনে হাজার রাইমাউল্লাহ বলেন কিয়ামত যখন ঘনি আসবে আল্লাহর জমিনে আল্লাহ বলার কেউ থাকবে না তখন এই ঘটনা ঘটবে ছয় ধোয়া প্রকাশ পাওয়া ধোয়া প্রকাশ পাওয়া কিয়ামতের বড় আলামতগুলোর একটি এই ধোয়া পূর্ব থেকে পশ্চিমে ছড়িয়ে পড়বে এবং কিছু সময় পৃথিবীতে থাকবে কোরআনুল করিমে আল্লাহ রাবুল আলমী নির্সাদ করেন আলিম অতএব সেদিনের অপেক্ষা করো যেদিন আকাশ স্পষ্ট ধোঁয়ায় ছেয়ে যাবে যা মানুষকে ঢেকে ফেলবে এটি এক যন্ত্রণাদায়ক আজাব সাত তিন স্থানে ভূমিধস আলোচনার শুরুতেই আমরা সাহি মুসলিমে হুসাইফা বিন আসিদ আল গেফারি রাজি আল্লাহ আনহুর বর্ণিত একটি হাদিস পেশ করেছি যেখানে কিয়ামতের পূর্বে তিনটি ভূমিদশের কথা বলা হয়েছে একটি হবে প্রাচ্যে আরেকটি হলো পাশ্চাত্যে তৃতীয়টি হলো আরব উপদ্বীপে আট পশ্চিম দিক থেকে সূর্যোদয় কিয়ামতের পূর্বে পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবে এরপর আর কারো তাও বা কবুল করা হবে না রাসুল সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন লা حتى تطلع الشمس من مغربها فإذا رآها الناس آمن من عليها فذاك حين لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل ততক্ষণ পর্যন্ত কেমন সংগঠিত হবে না যতক্ষণ না পশ্চিম দিক থেকে সূর্যোদয় ঘটে এই দৃশ্য দেখে পৃথিবীর সব মানুষ ইমান নিয়ে আসবে কিন্তু সেটি এমন সময় হবে যখন ইতিপূর্বে ইমান আনেনি এমন ব্যক্তির ইমান কোনো কাজে আসবে না নয় কোরআন উঠে যাওয়া কিয়ামতের পূর্বে কোরআন উঠিয়ে নেওয়া হবে সাহি হাদিস এসেছে রাসুল সাল আলী ওসাল্লাম ইরশাদ করেন আনাল কুরআন ইযা তালাইলা লা ইউতরাকু আয়াতুন ফি মুসহাফ ওয়ালা ফি কলবি আহাদিন ইল্লা রুফিআত এমন এক রাত আসবে যখন কোরআনের সবগুলো আয়াত তুলে নেওয়া হবে কোনো মুসহাফে কিংবা কারো অন্তরে একটি আয়াতও থাকবে না দশ দাব্বাতুল আর্দের আবির্ভাব কিয়ামতের পূর্বে মাটি থেকে একটি প্রাণীর আবির্ভাব ঘটবে এটি মুমিনের দুই চোখের মাঝে মুমিন লিখে দেবে এবং কাফিরদের দুই চোখের মাঝখানে কাফির লিখে দেবে আর লোকদের আসন্ন আজাব ও বরবাদি সম্পর্কে সতর্ক করবে আল্লাহ রাবুল্লা আলমী ইরশাদ করেন ওয়া ইদা ওয়াকা আল কাউল আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন যখন ঘোষিত শাস্তি তাদের নিকটে আসবে তখন আমি তাদের জন্য ভূমি থেকে একটি প্রাণী বের করব। যেটি তাদের সঙ্গে কথা বলবে এজন্য যে মানুষ আমার নিদর্শনসমূহ দৃঢ়ভাবে বিশ্বাস করত না এগারো ঠান্ডা বাতাসে মুমিনদের মৃত্যু কিয়ামতের পূর্বে যখন কুরআন তুলে নেওয়া হবে ইলম তুলে নেওয়া হবে তখন এক ধরনের মৃদুমন্দ শীতল হাওয়া প্রবাহিত হবে যে হাওয়া সকল মুমিনের মৃত্যু ডেকে আনবে একজন মুমিনে অবশিষ্ট থাকবে না দুনিয়াতে কেবল মন্দ লোকেরাই থেকে যাবে তাদের উপরই কেয়ামত সংগঠিত হবে সাহি মুসলিম এসেছে রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেন ইয়ামান হারির ফালা তাদা ওয়াহাদান ফি কলবিহি মিন ইমানিন ইল্লা কাবাদাতু আল্লাহ রাবুল আলমিন ইয়েমেনের দিক থেকে মৃদমন্দ এক বাতাস প্রবাহিত করবেন যেটি রেশমের চেয়েও কোমল এই বাতাস সকল মুমিনের মৃত্যু ডেকে আনবে বারো আগুন প্রকাশ পাওয়া কিয়ামতের সর্বশেষ আলামত হল আগুন সুনান আবু দাউদে সাহি সনদে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহ আলী ইরশাদ করেন তাকরুজুনারুম মিনাল ইয়ামান মিন কারি আদান তাসুকুন্নাসা ইলাল মাহসান ইয়েমেনের আদান অঞ্চলের নিম্নভূমি থেকে একটি আগুন বের হবে যেটি সকল মানুষকে তাড়িয়ে হাসরের ময়দানে সমবেত করবে ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলমিন